তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরা তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরা তোমার নামে বাগানেতে ফুলে ফুলে সুবাস ছড়ায় তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরায় তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরা যত দূরে যেদিকে যায় আমার দু চোখের দৃষ্টি চারিদিকে দেখি প্রভু তোমার পরূপ সৃষ্টি যত দূরে যেদিকে যায় আমার দু চোখের দৃষ্টি চারিদিকে দেখি প্রভু তোমার পর সৃষ্টি তোমার নামে রন্ধনুটাও সুনীল আকাশ রাঙিয়ে যায় তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরায় তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরায় সাগরেরই ঢেউয়ে শুনি প্রভু তোমার জয়গান কোকিলেরই সুরে প্রভু শুনি তোমার গুণগান সাগরেরই ঢেউয়ে শুনি প্রভু তোমার জয়গান কোকিলেরই সুরে প্রভু শুনি তোমার গুণগান তোমার নামে মেঘের ভেলা আকাশেতে ভেসে বেড়ায় তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরা তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরা তোমার নামে বাগানেতে ফুলে ফুলে সুবাস ছড়ায় তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরায় তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরায় তোমার নামে কত নদী বয়ে যায় তোমার নামে মেঘ বৃষ্টি ঝরা